ক্ষণস্থায়ী এ পৃথিবীর বাহ্যিক জয় পরাজয় সফলতার ব্যর্থতাই মূল কথা নয় বন্ধু সামনে তোমার সীমাহীন পথ যাত্রা তোমার সুদূরের মঞ্জিলে সাহস আর শক্তিতে বলিয়ান হয়ে জীবনের নয়া মাত্রা খুঁজে নাও হঠাৎ কোনো কালবশিখি তোমার সুদিনের স্বপ্ন ভেঙে দিলে ক্ষতি কি তাতে যিনি তোমার আমার সৃষ্টিকারী তার সন্তোষী হোক আজ আমাদের প্রত্যয় মঞ্জিলে মুখসুদে পৌঁছার পথ যতই বিপদ সংকুল হোক না কেন তবু এ যাত্রা চলবেই জনতা সাগরে বলে যেতে চায় জনতা সাগরে বলে যেতে চায় মুমিনের কোনদিন কথা সাগরে বলে যেতে চাই ভূমিনের কোনো দিন পরাজয় নাই জনতা সাগরে বলে যেতে চাই সুদিনের স্বপ্ন ভেঙে গেল ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে শুয়ে শান্তিতে সুদিনের স্বপ্ন ভেঙে গেল পথে মুক্তির জানি কোনো আশা নাই এই পথে মুক্তির জানি কোনো আশা নাই সাগরে বলে যেতে চায় দিন পড়া পরাজয় না মমতা সাগরে বলে যেতে চায় আমাদের সামনে যে সীমাহীন পথ চলা সুদূরের মঞ্জিল যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয়া মাত্রা আমাদের সামনে যে সীমাহীন পথ চলা সুদূরের মঞ্জিলে যাত্রা সাহসার শক্তিতে আর হওয়া চাই চাই জীবনের নয়া মাত্রা পৃথিবীর এইটুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কর শেষ কথা নয় আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই সাগরে বল যেতে চাই মুমিনের কোনদিন যায় নাই জনতা সাগরে বল যেতে চাই ভূমিনের মানতা সাগরে বলে যেতে চায় ভূমিনের কোনদিন পর